لله الحمد لله الذي جمعنا قبل يوم الجمع إلى الحمد لله الذي لا نفسي لنا كما هو تعالى نفسي الحمد لله الذي لا إله إلا هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد ولم يكن له كفوا أحد الحي القيوم لا تأخذه سنة ولا نوم الصلاة والسلام على حبيبنا المصطفى الذي أرسله إلى الجن والإنس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أدى الأمانة نسأل كنا كشف كنا وجاهد في الله حق جهاده أدى أتاه اليقين صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله بعثني إلى الناس كافة فعدوا أني يرحمكم الله میرے بھائیوں میرے دوستوں میرے عزیزوں আরেকটা জিনিসের থেকে আল্লাহ রসুল পানা চাইতেন পুরো উন্মতকে এটা শিক্ষা দিতেন যে গাফলতের থেকে আনাও চাইতেন উন্মতকে শিক্ষাও দিতেন এ কখনো গাফলতের ভিতরে দিত কেননা অলসতা আর গাফলত এটা দুইটা মানুষের সামনে হেদায়তের রাস্তাকে বন্ধ করা যায় মনুষ্যত্ব বন্ধ করে তারপরে কি করে হেদায়তের রাস্তা বন্ধ করে দেয় জন্য আমরা হেদায়তের জন্য শর্তই লাগিয়েছেন ওই ব্যক্তিও করতে পারবে না যে গাফেল মুজাহেদা ওই ব্যক্তিও করতে পারবে না যে অলস তবে হেদায়তের জন্য শর্ত কি মুজাহেদা الذي جاهدوا فينا لنهدينهم سبلنا মুজাহিদের দুশ্মন দুটা অলসতের মুজাহিদের দুশ্মন আর গাফলত মুজাহিদের দুশ্মন যে গাফলত থাকবে সেও মুজাহিদা করতে পারবে না আর যে অলস হবে সেও মুজাহিদা করতে পারবে না আর যখন মুজাহিদে না হবে তখন যত রোগ আছে সব তৈরি হবে মুজাহাদা যখন না করবে তখন যত রোগ আছে সব কি হবে সব রোগ পাতা হতে থাকবে এবং আজকে আমরা সবাই কাম করেও রুখি কাম করেও কাম করেও কি আমরা রুখি যারা কাম করে না এরা তো করেই না কাম করেও আমরা কি এখন রুখি তারা জামানে তো মানুষ কত ছিল ঠিক না কিন্তু পঞ্চাশ দিন সমস্ত কিছু বন্ধ মাত্র তিনজনের লোকে ছিল ঠিক না তিন যে ছিলেন পঞ্চাশ দিন পর্যন্ত নবী পর্যন্ত সালাম দেন নাই সালামের জবাব নেন নাই এরকম রকমের কোরআনে আছে কিচ্ছা শুনছেন মাথায় আমাদের পড়ছেন এরকম মানুষ তো ওই জমানায় দুনিয়ার ভিতরে অনেক ছিল ঠিক না ঠিক কি ঠিক না কিন্তু খালি তারা খেয়েছে তিনজনে ঠিক না আর তিনজনও তো কোনো এরকম ব্যক্তি নেই যে মোনাফেকা ছিল মোনাফেক তো না তিনজনটা দিয়ে ওরা হতে না ঠিক না কিন্তু তারা খেয়েছে কেন কাম করল রুগী হয়ে গেছে শুধু ছিল কি গাফলতার অলসতা কাপড়তার কাপড়তার অলসতা আজকে মেরে দোস্ত আমরা কাম করল রুগী আল্লাহ যদি আমাদেরকে সেবা দেন আল্লাহ যদি আমাদেরকে খেলা করেন আল্লাহ যদি আমাদেরকে পুজ দেন আর আমরা যদি পুজ নেই হ্যাঁ মেরে দোস্ত সমস্ত চারপুজারি কনসেপ্ট কাম ওরা কাম করলো কিনা এটাই তো মকসদ হ্যাঁ না অন্য কিছু মকসদ মকসদ কি কাম করলে ওরা কাম করলো কিনা এটাই তো দেখা কাম করলে ওরা যদি কাম করে তাহলে তো আর গুজারির দরকার নেই ঠিক না তখন তো সূর্য যদি উঠে তো আন্দাও বলতে পারে উঠছে ঠিক না অন্তরে বলতে পারে না সূর্য উঠছে না বলতে পারে না চক্ষুরা তো বলে বলেই অন্ধ বলে কি সূর্য উঠে গেছে কেন সূর্য দুই জিনিসকে নিয়ে ওঠে একটা আলো নিয়ে ওঠে একটা তাপ নিয়ে ওঠে তাপ পর্যন্ত আমার কথা বুঝে একটা আলো দিয়ে ওঠে আর একটা কি দিয়ে ওঠে তাপ নিয়ে ওঠে সে আলো চোখে না দেখে ও তাপ দিয়ে বুঝে নিয়ে না সূর্যটা হলে উঠে গেছে এটা তো রাত্রে হওয়ার কথা এটা তিনি হওয়ার কথা ঠিক না কাজ করবে ওরা যখন কাজ নেই কাম বানায় করে তোমার পূজারী নেওয়ার দরকার হয় না সারা দুনিয়া দেখে যে কাজ হইতেছে কাজ হইতেছে সাহাবাই গ্রামের জমানায় যখন কাজ ব্যাপক হইতে শুরু করছে তখন গুজারি লেনের নেওয়ার সময়ও ছিল প্রত্যেকে নেবে গুজারি জেনেওয়ালারা এক দেশে জেনেওয়ালারা আরেক দেশে ওরা তো কাম করেই চলছে খালি মাঝে মাঝে খবরগিরি হতো খবরগিরি ওটা কার গুজারি না ওটা কি খবর খবর গিরি খবর রয়েছে এ তোমরা কতটুকু করছো কতটুকু বাকি আছে ঠিক না আমাদের মতো মানুষকে আল্লাহ এক কাজে রাখেন আল্লাহ আমাদের কোন কাজ না আর আমরাও কাজের যোগ্য না এই কাজ এই কাজের যোগ্য কিনা আমরা না কেউ যদি মনে করে এই কাজের আমি কাজ মুখে জাহান্নামের এসে নিবে আর ও চোখ দিয়ে দেখবে কাজ ওকে জাহান্নামের অথরিতনের এসে নিবে আর ও কি করবে চোখ দিয়া দেখবে যে আমি কাজ পরিণামা চাইতেছি سب کے سب جہنم میں پٹے گا ٹھیک ہے سب کے سب قطر کے قطر جہنم میں پٹے گا جو بہادری پورا بچنا پورے لگے گا بابا گرم ہوا ہوا بولتے تھے سب سب آپ کے تم ہی مزہ نے دیکھے تھے بچوں کو تو دکھانے والا کیوں نہیں یہ سب کے سطح کرے کا کر کافی پولیس جہنم میں بتایا تھے سر আল্লাহ রসুল কি বলতে নিজেই জাহান দেবে নিজেই বলতে না করে শুনছেন না শুনেন না ওনারা মুরব্বী করতে শুনতে নেই চিন্তা শেষ পেশ নিচে জখমি হইতে কি করছে নিজেই আত্মহত্যা ঘুরে মারা গেছে কাম করছে কামই তাকে জাহান কোথায় নিয়ে পৌঁছেছে জিক্রের উৎসব আমরা কাজের মোহতাজ তা ঠিকানা যে আমার কারণে আমার আমি আল্লাহ আমাকে কবুল করা কামকে উঠেছে না না না না আল্লাহ আমাকে কবুল করা আমাকে উঠেছে না আল্লাহ উঠছে না কাজ উঠছে আমি উঠছে উঠছে উঠছে আমি উঠছি আল্লাহ কাজের সংখ্যা দেশগতভাবে ওই কাজের সাথে আমাদের কোন যোগ্যতা নেই এলাকাগতভাবে আমাদের কোনো এরকম যোগ্যতা নেই ভাষাগত ভাবে আমাদের কোন যোগ্যতা নেই শক্তি টাকা কোন দিক দিয়ে এই কাজের সাথে আমাদের কোনো সামঞ্জস্যতা নেই কিন্তু আমরা এই কাজের সাথে আমাদের এখন যদি আমি এসানকে এসান মনে করি چمبک چکر لوہا چمبوک ہے تو متنے بولے نے مجھے اول کا ہیرا آتا فرمایا بولنا ہے যে প্রথম যুগের হীরা আল্লাহ আমাকে দিতেন এমনি রহমতুল্লাহ বলেন নাই ये काम तस्कीर आलम का नुस्खा है এমনি বলেন নাই আমি তো বলি আরেকটা শব্দ বেশি सिर्फ तस्कीर आदम का नुस्खा नहीं है ये काम کھانے کے کائنات سے لے کر ہر مخلوق کو مسخر کرنے کا عمل ہے شروع تک کی جانا نقصانے کا کو ربت کے ادین پر نقصانہ تابنا اور کائنات کے کائنات لیا سموست مخلوق کے سموست مخلوق کے منع میں مسکا تابی ہوئی کام হ্যাঁ? তো কোন নবীরা চায় নাই আল্লাহ নিজে চাইছে নবীরা চায় নাই তাদেরকে হুজুর সাহায্য চায় নাই যে দুই পাহাড়ে এক করে দিয়ে বললাম চাইতে আল্লাহ চাইতে বন্ধু আমি আমি করতে চাই আপনি কিরম করুন আপনি কি করুন আল্লাহ রসুল বলতে আপনি চাইতে পারেন কিন্তু আমি চাই না আপনি চাইতে পারেন কিন্তু আমি আমি কি করি না আল্লাহ চেয়েছে আল্লাহ পাঠিয়েছে চলে আসছে শুধু হুকুমের অপেক্ষা সমস্ত মখলুক আল্লাহ হুকুমের অপেক্ষায় থাকে আর নয়েকের ভিতরে আল্লাহ মাহবুবের হুকুমের অপেক্ষায় আছে মাহবুব হুকুম দিবে তো বাঁচাবে মাহবুব হুকুম দিবে না তো বাঁচাবে না বুঝে এটা কি বললাম লাগিলা হার করতে কি কর সমস্ত মখলুক আল্লাহ হুকুমের আল্লাহ হুকুমের আরে বলেন না কে লেগে আপনারা কি চিন্তা দেখবেন সমস্ত মখলুক আল্লাহ হুকুমের আর তাইবে পুরা উল্টা ঠিক না তাইবে পুরা উল্টা উল্টা কি উল্টা না হ্যাঁ যে আমরা আপনার হুকুমের অপেক্ষায় লোক পাঠায় দিচ্ছি হুকুম দিলেই কাজ করবে আমাদের হুকুম হয়ে গেছে আমাদের হুকুম যদি না হইত তাহলে আমরা একে আপনার দুয়ারে পাঠাইতাম ঠিক ঠিক না আর শব্দ বুঝা গেছে এই কাম ওই কাম কাম বাড়ায় করবে কাম বাড়ায় করবে তো এক পর্ব এরকম আসবে সে যাবে না কিন্তু খারের চায়া পয়সা থাকবে যে তুমি চাইলেই আমি করে দিব মুনিরা কিন্তু এই কাজওয়ালাদেরকে বুঝাইছে এগুলো দিয়া কাজওয়ালাদেরকে বুঝাইছে যে কোন কত উঁচা আমাদের এলাকা দূর আমাদের এলাকা দূর দূরান্ত দিকে আসে কামড়ে যদি কাম বানাইতাম তাহলে দূর আমার জন্য দূর হইত না তাইলে তো সুরের কদমে আমাকে সবাব কম দিবে না বেশি দিবে হ্যাঁ? বেশি দিবে না বেশি পাইব না সুরে কম পাইব তাইলে দূর আমার জন্য দূর হইত না আজকে বৃষ্টি বাদলে লেগে আইব না তাই কামড়ে যদি কাম বানাইতাম তাইলে বৃষ্টি বাজার আমার জন্য বাধা হইত না রহমত হইত আমি বলতাম আমি চলবো তুমি আমার চাইতে ভাবে থাকবি আমার রাস্তার মধ্যখানে খাবি না তোর বর্ষণ আমার দরকার চাইলে ভাবে হবি তোমার শিখাইছে না আল্লাহ হোক হাওয়া নেই না ওলা আদাই না ও আল্লাহ আমগো উপরে রাজের করো না আমগো উপরে চাললে আমগো আসতে অসুবিধা হয়ে গো চাইলে যাবে দাও এটা কিন্তু তোর জন্য বাঙালি তোর জন্য এটাই তো কি কর হ্যাঁ? দিকে বাঙালিদের জন্য তো এটাই আল্লাহ আওয়ালাই না ভালো আলাই না এটাই তো তর্জমা কেরামকে তর্জমা এটা আপনার উপরে ভালো আঙ্গে যাইতে পাবে আমার উপরে ভালাইলে রাস্তা আটতে কষ্ট হইব বুঝতেও কাম বাড়াই নাই এই কাজ অনেক উঁচা কাজ এজন্য মেরে মানে দোস্ত যে কাজকে কাজ বানাবে টাকা তাকে টাকা মনে করবে কাজকে কাজ মনে করবে আর মুজাহেদার কোরবানি করবে মেরে খুশ করবে খুশ এই কামওয়ালাকে আল্লাহ জান্নাতে ঢুকার সময় সর্বপ্রথম যেটা দিবে সেটা হলো আল্লাহ সালামের মারা দিবে দ্বিতীয় যেটা পুরস্কার দিবে আল্লাহ সেটা হলে হলো দুনিয়াতে আমি এক পুনের মালিকা ছিলাম তোমরা কেউ ছিল না আমি চাইলে হইত তোমরা চাইলে হইত না ঠিক না কোন সয়াকুলের মালিক ঠিক না আল্লাহ খামকে যারা খাম বানাবে জান্নাতে গেলে তাদেরকে কোন সয়াকুলের মালিক বানাবে কিন্তু বলতে মাতার তাই আসবো তোমার লক্ষ্য আসবে তোমাদের চাইতে দেরি হবে আসতে আল্লাহ চাইতে দেরি হয় হইতে দেরি হয় তাই কিন্তু কত হল বুঝলো না হলো না মালিক দুনিয়া ইসলামের সাথে পারবে দুনিয়া কাজকে কাজ মানেই নাই এই জন্যই তো কাজের নতিকা দেখি না কাজের নতিকা যদি কোনো ব্যক্তি কামকে কাম বানায় আর করার মতো করে তাহলে আজকেও এই কাজের ওই নতিকা ফল রয়ে গেছে সেই ফল সাহাবায় গ্রাম খাইতে খাইতে কবলে গেছে ফল রয়ে গেছে ওই ফল রয়ে গেছে تو کب کے کاٹ بنائی جات بنائی تھا اور میرے بھائیوں میرے اتنی جی ہم এই কাজকে আগে করি এই জন্য মুসা যখন আমরা কাজ দিতেন মুসা আলাহিসামকে কিনা সরকারের বিষয়ে আমি আমার সবাই কি করেছে আমাকে সরকারের হ্যাঁ, যখন করছে মুসা জন্য উদর আল্লাহ আল্লাহ করিতা বিলা তোরা আমার আইনা হত্যা বা বাচ্চা জানো কিন্তু জানো আমি তো কি করে আছি কি করে আমার লোকে তো দৌড়াতে বকরির কাল আছে এটি কি আল্লাহ পেটে হেফাজত আমি করুন তুমি তো হেদায়তের নিয়ে তো আইও না আর আমাদের ছিল না একটু আগুন দিতে পায়ে গেছো আমার ঠিক না কোরআনই আছে إني آنست نارا لعلي آتيها من قبس أو أجد على النار هدى মানে হুদা বলতে কোন হুদা পেতে আল্লাহ জানে কবুলিয়াতের ধরে ছিল আসল হুদায় হয়েছে ना रास्ता दिखाने वाला अल्लाह से फिकर से जुड़ा अमीर तक हेफाजत को निकाल अच्छा जानू तो जानू आरो थोड़ा उधर रहेगा बच्ची को आपको तो देख के जरूर देखिए আমার জমানি শুনে না আপনাকে কি করবেন তুমি কি মশলা আমার ভাই হারুকে আমার লোকের তর্জমা করে ভালো শ্রীরাম বিন্দাহালি হারুন আমি হাজরি আল্লাহ এই কাম তো নতুন জানা করতে পারবো যখন তুমি চাইলেই সেটা ঠিক আছে আমরা নবী বলে اتخذ الله الله حارون النبي الله نبي ولا يدري আল্লাহ দুটা জিনিস বুঝেছে তাই চাইব ছোট আল্লাহ তাই চাইব অল্প আল্লাহ দিতে তাই তো তাইরা কোনো বুঝে যাবে আল্লাহ তাইকে দিবে আল্লাহ যাবে না আরো বড় মশলা হয়ে গেছে বারো বারের জীবন গেলে গেলে এবং সেক্ষেত্র তাদের হাতে না তো ডাইরেক্ট ফেরাউনের হাতেই পাই আর ওই এটার চোখ ওই এটার শক্তি এটাই হ্যাঁ, হয় এক নম্বর আর সব তো এই গুরু গল্পটিকে আমরা তুমি রাখতেন সব গুরু ঠিক আছে মুসিমের বদলটা কি করবো ব্যবস্থা করবো কি যখন তোমার জন্ম করবো তোমার যখন জন্ম করবো তুমি সকল দিকে ফিরাইতে তো আমারই দিচ্ছি আপনি একটা গেলে তুই শোনা আপনি একটা গেলে কিন্তু বলা ঋষিরা তারা আমার কুমত রইলাম আমার কুদরত রইলাম আর হইলাম কি আমি চলো এইবার তাইলে এইবার যাওয়া যায় তখন এখনো মাস্টার হয়ে গেল এটা আবার কি বাচ্চা সব কিছু তো মাস্টার হয়ে গেল ক্যাশ কি দেবেন ক্যাশ ক্যাশ বোঝেন ক্যাশ বোঝেন সব হ্যাঁ? কি দেবেন সব আমি তো ঠান্ডা করতে পারে না আলাই নয়টা নিশানি দিচ্ছে তারপর ওরা ঠান্ডা করতে পারে না দুনিয়া চালাকি মাধ্যমে আল্লাহকে আল্লাহর কুদরতকে আল্লাহর কুমতকে নিজের সাথে নিয়ে জবাবের কাজটি লইয়া তারপরে তারা অনেক গুণে আসার ব্যাপার এতে না নবীরা আমাদেরকে দাওয়াতের কাজ শিখায় যে দাওয়াতের কাজ করবে বুঝতে হ্যাঁ এবাদতের দ্বারা কোনো ভারতের হয় দাওয়াতের দ্বারা মাগিয়ে থাকবে তাদেরকে আল্লাহ আসমানের নিচে রাখছে তারা তো আমাদেরকে আল্লাহ আসমানের উপরে উঠাইয়া নিজের পাশে বসাইয়া নিজে বড়ায় রাত কথা বলছে তারা তোলা নবী এজন্য বৈশিষ্ট্য আমরা দেখা দিতেন দাওয়াতের কাজ করতে থাকবা তোমাদের তোমরা আমার মাইয়ের হাতের করবা হ্যাঁ এই জন্য গুহার ভিতরে হুজুর কি বলতে ثاني اثنين إذ هما في الغار قال لصاحبه لا تحزن إن الله معنا الله আমাদের কাছে না আল্লাহ আমাদের সাথে আবার বন্ধু এত করে এটা দিয়ে বুঝো না তো তুমি আর আমি দুইজন কি করবে পারবে দুনিয়ার ঘাটি তো আমাকে পার করবে আর ফেরাতের ঘাটিও কি করবে হ্যাঁ পার করবে আমরা সমুদ্র পাড়ি দিতে আপনার হতপদ্মাই পাড়ি দিতে চান হ্যাঁ? কি পাড়ি দিতে আমরা পদ্মাই পাড়ি দিতে চাই না ঠিক না এগুলোই এই জন্য যুদ্ধের যদি আমার মোটা কথা অল্প সময় মোটা কথা বুঝে আসে এতদিন যে কাজকে কাজ বানিয়েছে এটার জন্য প্রথমে তবা করি টিকা করিস আচ্ছা দিলে দিলে দিলেই করিস যে ব্যক্তি দিলের টিকা এই কথা বলবে সব আল্লাহ আপনাকে মানবে সকলে গুণা মাফ করবে दुनियावी दौरी रमतुल्लाह अनेक जगह देखते कि गुना करके भी जन्नत में जाएगा जब फुलुल जन्नत अभिगम भी সে জান্নাতে ঢুকবে গুণা হয়ে আদমের তোমার আজিব কথা বলতে আপনি বেশি অসুবিধা নেই হ্যাঁ আদমের ইসলাম তফসিল দিলে উন্নত মোহাম্মদ আলাইয়া বিধান হয়ে গেছে চার জিনিসের মাধ্যমে উন্নত মোহাম্মদীকে আল্লাহ মাফ করে বলছেন এটা হচ্ছে আমি একটা গুণা কেমন পর্যন্ত সকালে যে লোকটা পয়দা হইবে আমার গুণা জানেন জানেন গুণা জানেন জানেন না আরে তোমরা গেলে হাজার উন্নত মোহাম্মদী কোটি কোটি গুণা করবে করবে দিনে করবে কেউ জানে جامعهم تذكره الله جديدهم ما تشبت قبلك من أبناك النار وأمة محمد أقتلك على فرشائي وممن هناك حكيم أقتلك ليلا أقتلك نهارا لا تنتظر هنا তুই গুণা করতে অভ্যস্ত আমি থাকতে অভ্যস্ত তুই করতে মজা পা আমি থাকতে মজা পাই আমি তোর গুণা চব্বিশ ঘন্টা ভাবতে থাকি তোর গুণা যদি না রাখতাম তাইলে মানুষ তোরে রাস্তায় ধরে ছুটা না এরকম গুণা আছে জীবনে না নাই মানুষ রাস্তায় ছুটা মাত্র ছুটা একটা গুণা করছি কেমন সকাল মহাত্মা আমি একটা দূরে করছি আমার থেকে আমার বিবিকে দুই থেকে আড়াইশো বছর আমরা বিচ্ছেদ করে আছি দুজনে দুই দেশে পাঠাইছে না একজনের চিন্তা একজনের লঙ্কায় দুইশো বছর পরে আমরা বিরোধ দুই থেকে আড়াইশো বছর পরে উন্নতে মহাম্মদী কুটি পূরণ করবে কুটি আরো সেনাদের পূরণ করবে কিন্তু আমরা বিবির থেকে পৃথক করবে না কোনো গুণের মাধ্যমে বিবির থেকে পৃথক হয় না না তারা তারা পৃথক হয় না ঠিক না তারা তিনটা ব্যক্তির গুণাইলেও না কি বলে তৃতীয় তৃতীয় তৃতীয় তৃতীয় আমি গুণা করছি এক জায়গায় আমি গুণা করছি আমি গুণা করছি আমার জান্নাতে বের করে আমি গুণা করছি এক জায়গায় আমার তোবা কবুল হচ্ছে আরেক জায়গায় আমি গুণা করছি জানাতে তোবা ময়দানে জাবালের অবস্থা এখানে ঠিক না তাও কত বছর পর দুশো আড়াইশো বছর পর তরুণতে মোহাম্মদী যেখানে গুণা করবে চার উপরে গুণা করবে তার উপরে হয়ে গেছে উপরের দিকে তপা উঠে রপ্তানা রপ্তানা খালি তার রপ্তানা আমার বন্ধা জানতে একটা বন্ধা রস তার হাতে মাপ না চাইলে কি রক্ত করতে যা মাফ করে দিলাম জিজ্ঞেস করতে গেলে শুনলেন না এরকম কয়দিন চলবো আর কয়বার দিনে কয়বার চলবো আর কয়দিন চলবো তারপর রসুল বলতে হাতটা ইউগার কন্ট্রোলারিতে দু আশা পর্যন্ত চলবো এটি সত্তর বছর করলেও এটি কি বললাম চতুর্থ চতুর্থ চতুর্থ আমি গুণা করছি আমার জন্মান্তে বের করে গুণার ভিতরে বিবাহ থাকবো তারপরে আল্লাহ হরে পাক কইরা জানাতে ঢুকে এই জন্য আমি যে কর্তৃত্ব আল্লাহ নিজেই করতেন আহ বিক্রি আহ মাঝারি আহলু কোয়াতি আহলু কেরামতি আহলু বিক্রি আহলু মজালিসি আহলু কোয়াতি আহলু কেরামতি أهل معصيتي لا أطلبهم بالرحمة فإن تابوا فأنا حبيبهم যদি তবা করে তো আমি বন্ধু হয়ে যাই ইল্লাম ইয়াতুবু ফানা তাবিবুহু توبہ توبہ کر دیں اللہ قبول کرو آدر کرو حاضر مجھے آج کے دیکھ آج کے چلے ہمارے اوپر جیو تمہیں حالات تھا کہ তাই হলককে কাজের দ্বারা পাল্টাই তাই হলককে কাজের দ্বারা মহাদ্দের ছিলেন মহাদ্দের হ্যাঁ আসান দিলে কিছু নাইসেরে তো হালত পাল্টায় ঠিক না দোকানদারে দোকানতে বের করছে অফিসারে অফিসতে বের করছে খেতে কাম করতে আসছিল অনেক কাম শুধাইছে বাড়িতে লাকড়ি কাটতে আসছিল অনেক লাকড়ি কাটা বন্ধ করাইছে লাকড়ি বানাইতে ছিল ওইটারে বন্ধ করাইছে মেয়ে লোকেরা পাঁচ বন্ধ করাইছে অনেক মানুষের অনেক কাম চুকাইয়া আদতকে সবাই আদতকে পরিবর্তন করাইয়া মসজিদের ভিতরে কিছুরা হারাইছে আর কিছু মহিলারা তার ঘরের ভিতরে মধ্যরায় খারাপ হয়েছে ভেতরে যেটা আদান দিয়ে আদান দিয়া হ্যাঁ না এটাই ঠিক মহাজিন আদান যাওয়ার কারণেই তো হয়েছে এই জন্যই মহাজিনের আদানদের বলতে দাওয়াতে দাম না اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة وانا وضو ها তাহলে মহাজনের এক আওয়াজ সবাই হালাতকে চেঞ্জ করে ঠিক না তাই হাজাম হলে এটা যে যত হালাতে আসো আমি হালাতকে চেঞ্জ করে আমার টাকাটার উপরে আমি গঠিব এটার নাম হল দাহি এটার নাম হল এই ব্যক্তির নাম হল কি দাহি যে হালাতকে চেঞ্জ করে কাজের উপরে উঠতে যেরকম মাস দেবে আল্লাহ দাহি বলতে তার আওয়াজকে দাওয়াতে তার না বলতে কেন সে সমস্ত মানুষের আলাদকে চেঞ্জ করে দিতে দোকানওয়ালাকে দোকান থেকে বাইর করতে চাকরিওয়ালাকে চাকরি থেকে বাইর করতে অফিসওয়ালাকে অফিস থেকে বাইর করতে প্রত্যেক ক্ষেত্রে মানুষের হালাতকে তার আওয়াজে চেঞ্জ করে সবাইকে আইনা মুসলমান খেলা করা দিতে বুঝাইতে কি পারলাম হচ্ছেন আপনারা প্রত্যেক বলে হইতেই তার তাকাতা যখন সামনে আসবে যত হালাত আসুক বৃষ্টি একটা হালা দূর একটা হালা সবারই পাওয়া যায় না একটা হালা সমস্ত হালাত কেছে পিছিয়ে রেখা দাওয়াতের উপরে যখন উঠবে আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা তোমার পিছনে সারা সমস্ত হালাতকে আমি চেঞ্জ করে দিব পরিবর্তন করা দিব পরিবর্তন করব না হইলে তোমার মহাফেক করে দিব মহাফেক আসান দিলে বিচলতে দেখ মালিক এলে জিজ্ঞেস করছে আসানটা দিতে নামাজ করতে যাব না তো দোকান নামাজ করতে যাস সামনে কোন কি নামাজ ছেড়ে দেব একদিন কইতে দমকাইছে দু তিন দিন পরে আপনার কিচ্ছু করে না চুপ হয়ে গেছে অন্য হয়ে যায় কিচ্ছু করে না ভয়ের উপর ভয় কিনা আর কিচ্ছু করে না হালাতকে চেঞ্জ করছে কয়েকদিন পরে মাস শেষ হয়েছে তিন দিনে গেছে না আমি কিন্তু তিন দিনে গেলাম গেলাম আমার কিন্তু তিন দিন আছে চাকরি করে তো খেয়েছে নতুন তিন দিন লাগা আর পরে খুব গরম হয়েছে চাকরি করলে করবি নেবে তিন দিন লাগালে তিন দিন লাগাবি চাকরি করলে চাকরি করবি বলে এরকম করলে চলবো না না চললে কি চাকরি ছেড়ে দেবো লেগে তিন দিন যাবো নাকি এক মাস দুই মাস তিন মাস করে শুয়ে গেছে এদের কিচ্ছু মেলা যা বেলা পিতা ঠিক না আমরা ওদের খারাপ পরিবর্তন করবে আগে গেছে বছর শেষ হয়ে গেছে এটা গেলাম চিল্লায় চাকরি করো ছেলেকে কি ছেলেকে চব্বিশ দিন ছেলে তুমি এইবার খুব গরম হয়েছে দূরে রাখতে আজকে না রাখলে না রাখবে চাকরি আর একটা তালাশ করে নেবো দেখতে অনেকে বাইক করবো সততা তোর মধ্যে আছে যদি সৎ না পাই না যতক্ষণ থাকে এতক্ষণ তো কাজের মতো থাকে এরকম যদি না পাই না আক্রান্ত ঠিকই তিন দিনও যেই মনে চিল্লা যেই মনে নামাজও পারবো না ওইটা যদি আমরা ক্যাশ খালি করে দেয় তাহলে কি করবো আচ্ছা ঠিক আছে একটু ধমকায় ধমকায় আর ঠিক করে রাখি তাই করে এগিয়ে রাখবো ধমকায় তিন বছর পরে হালাতকে করি আজকে থেকে কামকে কাম করা করবেন তো করবেন আমি তো দেখি সবাই উঠে চায় না চক্ষু ভিতরে ফিরে আসতে আপনারে দেখি সামনে দু রাস্তা থেকে তিনশিটা ওলাদেরকে চাঁদের দিয়া যেরকম টাইমে মাছকে উঠায় ফেলে পুরা পুষ্কুরির মাছ এরকম পুরা জেলার তিনশিটা ওলাদেরকে উঠায়া তিরিশ তারিখে টঙ্গির ময়দানে পড়তে হবে ঠিক না করতে হ্যাঁ? হবে না পুরা ছয় ইউনিয়নের সাতটি ইউনিয়নের ইউনিয়ন মাসাল্লাহ পুরো ফিল্মি আর সাতটি হাজার গ্রাম আর সাতটি ইউনিয়ন হ্যাঁ এখানে আল্লাহ শরীয়তপুরে কবুল করবে যে আটষট্টি হাজার গ্রামে আটষট্টি ইউনিয়ন ওয়ালারা জামাত যদি পাঠায় তাহলে পুরা করতে পারবে না কিন্তু দোষেরা আপনারা কাম করবেন না ঠিক না এখনই আটষট্টি ইউনিয়নে আটষট্টিটা জামাত এটা কি কঠিন হ্যাঁ? করে কঠিন যদি বারোশো দুজন করে নিয়ে যায় কত চব্বিশশো আর বিশ জন করে জামা কম দিয়ে কত হইব কয় জামা হ্যাঁ? একশোর উপরে জামা তবে একশোর উপরে এটা কি কঠিন দুজন করে সাথে তৈরি করা যদি কঠিন না হয় আমার কথা যদি বুঝে আমাকে এই মজমার থেকে এর জন্য আমরা খালি থাকবো না আমি আমাকে সাত দিন দশ দিনের জন্য প্রথম ফেরা করবো তোরা এটার জন্য সাত দিন দশ দিনের জন্য পুরা পুরা পুরা একজনও পয়সা দেখে একজনও পয়সা দেখে মানে এই কাজটা কাজ করে এটা চাল না এটা আপনি আল্লাহকে না চলে যদি পয়সা থাকবেন হ্যাঁ এইবার বলেন বসবেন না কেউ বসবেন না শুনেন সেইভাবে বলে ওইভাবে সে বসবেন ঠিক আছে মশুল ভাই এই যে সাতটা থানা